لقد كان لكم في رسول الله أسوة حسنة فقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال رسول الله صلى الله عليه وسلم মহাজ হাজরিন আল্লাহ রব্বুল আলমিন দিনের নামের উপরে সুন্নতের নামের উপরে আমাদেরকে একসাথে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা যখন কালেমা পড়েছি ইহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ তখনই এই কথার ঘোষণা করেছি যে আমার সবকিছু আমার আল্লাহর পক্ষ থেকে হবে এখানে অন্য কারোর ক্ষমতা নেই আমার ভালো মন্দ যা কিছু হবে বা আমার পরিবারের বা দুনিয়ার সব কিছুর ফয়সলা আল্লাহ তালার হাতে তিনি যদি আমাকে কিছু দিতে চান সারা দুনিয়া মিলে এটা বাধা দিতে পারবে না তিনি যদি না দিতে চান কোন কারণে আমাকে দিলেন না কারণ তিনি না দেওয়ার মধ্যে আমার কল্যাণ দেখতেছেন অনেক সময় না দেওয়ার মধ্যে কল্যাণ থাকে এই কারণে আল্লাহ দিলেন না তো এটা সারা দুনিয়ার লোক মিলে আমাকে দিতে পারবে না এই বিশ্বাস রাখতে হবে যে সর্বময় ক্ষমতা এটা আল্লাহর হাতে আল্লাহ ক্ষমতার উৎস এখানে আর কারোর ফয়সালা দেওয়ার কোন অধিকার নেই কোরআন আছে সমস্ত ক্ষমতার উৎস মহান রব্বুল আলমিন আমরা কত কিছু বলি জনগণ ক্ষমতার উৎস অমুক ক্ষমতার উৎস এগুলো হলো পাগলামের কথা মানুষ ক্ষমতার উৎস কিভাবে হয় আল্লাহ তার একটা মখলুককে যদি পাঠায় দেয় আমরা শেষ একটা মখলুক যদি পাঠায় দেয় আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের সব শেষ একটা মখলুকের সাথে মোকাবেলা করার ক্ষমতা নেই নমরুদ যখন হেরে গেল দলিল প্রমাণ দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে পারল না তখন সে রাগ হয়ে বলল ঠিক আছে তোমার খোদাকে বলো অমক দিন আমার সাথে মোকাবেলা করতে তোমার খোদাও সেনাবাহিনী পাঠাবে আমিও সেনাবাহিনী নিয়ে যাব তো দেখবো তোমার খোদার কত ক্ষমতা আছে বহাসে পারল না ইব্রাহিম খলিল্লা যখন বললেন যে আমার আল্লাহ পূর্ব দিক দিয়ে সূর্য উঠায় তুমি পশ্চিম দিক দিয়ে উঠাও তা আটকায় গেল এখন সে এটা বলতেছে আচ্ছা ঠিক আছে তোমার খোদারে বলো সেনাবাহিনী পাঠাইতে আমিও সেনাবাহিনী আনতেছি আমার সাথে মোকাবেলা হোক কে হারে কে দিতে যে তারিখ নমরুদ ঘোষণা করছে প্রভাত হওয়ার সাথে সাথে তার বিশাল সেনাবাহিনী নিয়ে সে মাঠের এক প্রান্তে অবস্থান নিচ্ছে মাঠের এক প্রান্তে অবস্থান নিচ্ছে আর খুব ঠাট্টা মজা করতেছে আজকে দেখা যাবে ইব্রাহিমের খোদার কত শক্তি আছে এর মধ্যে দেখা গেল পূর্ব দিক থেকে কালো মেঘের মতো একটা জিনিস আসতেছে কালো মেঘ যখন কাছে আসলো তো দেখা গেল যেটা মেঘ না এটা হল মশার মশার বাহিনী মশার দল কোটি কোটি মশা মেঘের আকৃতিতে আসতেছে এই মশার দল এসে নমরুদের পুরা বাহিনীকে ঘেরাও করে বলল ভীমরুল যেরকম অ্যাটাক করে না ভীমরুল এরকম অ্যাটাক করল কয়টা মারবে তো কোটি কোটি মশা এইগুলো সেনাবাহিনীর রক্ত খাইল গোস্ত খাইল সব কঙ্কাল পড়ে থাকলো এখানে মোকাবেলা করতে চাইছিল এক সৈন্য ফিরে আসলো না নম্রতকে যেহেতু দীর্ঘমেয়াদী শাস্তি দেওয়ার উদ্দেশ্য ছিল ওকে মশায় খাইল না ও নাক দিয়ে মশা ঢুকলো ঢুকে দেমাগের মধ্যে দংশন করতে লাগলো তো এটা মাথার ভিতরে হাতুড়ি দিয়ে পিটাইলে কিছুক্ষণ থামে আবার দংশন করে এই হাতুড়ি পিটা করতে করতে সে কিছুদিন বাঁচল পরে মাথা ফাটে মরে গেল এরা আল্লাহ তালা কঠিন শাস্তি দিচ্ছে আর ওইগুলো তো কয়েক মিনিটের মধ্যে শেষ তো দেখেন নমরুদ এরাকের বাচ্চা ছিল এরাকে সব জমানায় বড় বড় জালেম বাচ্চা আছে জালেম বাচ্চারা এরাকে আছে একজনের নমরুদ সাদ্দার এও এরাকে তো যাই হোক আমি একটা উদাহরণ দিচ্ছিলাম আজকাল বলে জনগণ ক্ষমতার উৎস আল্লাহ যদি মশার বাহিনী পাঠাই দেয় এদের খুঁজে পাওয়া যাবে যে কোন একটা মখলুক আল্লাহ পাঠাই দিলে আমরা অসহায় সব বানাবো যদি পানি পাঠাই দেয় যেরকম হয়েছিল নদীর তীরে বিশ ত্রিশ ফুট উঁচা হয়ে পানি আসছিল জাহাজগুলো দশ পনেরো কিলোমিটার ডাঙ্গায় নেমে ফেলছে বড় বড় জাহাজ পরে পানি নেমে গেছে জাহাজগুলো যেতে পারেনি একটা পানি হুকুম করলে কি করতে পারে এই পানির সাথে কেউ মোকাবেলা করতে পারবে জাপানের মধ্যে সুনামি হল সুনামি মানে বাংলাতে জলোচ্ছ্বাস জাপানি ভাষায় সুনামি তা আমাদের বাংলায় সুনামি না এটা তো প্রণামী হওয়ার দরকার ছিল তাদের ভাষায় অর্থ তাদের কত টেকনোলজি আছে এই টেকনোলজি দিয়ে তারা পানির সাথে মোকাবেলা করতে পারছে কয়েক বছর আছে আমেরিকা হামলা করলো জলোচ্ছ্বাস কত লোক মারা গেল আমেরিকার প্রেসিডেন্ট হেলিকপ্টার করে ঘুরে ঘুরে দেখল আর তাদেরকে বুঝাইলো দেখো আমার কিছুই করার নেই তোমরা মরতেছ আমার এই ব্যাপারে কিছুই করার নেই আমার সেনাবাহিনী এখানে ফেল আল্লাহর কোন মখলুকের সামনে দুনিয়ার কোন সেনাবাহিনী টিকবে না এই জন্য মানতে হবে যে সব আল্লাহ থেকে হয় কাজে রহমত চাইলে তার বন্দী করতে হবে আর নাফারমানি করলে তার আজাব গজবের জন্য রেডি থাকতে হবে আল্লাহ তালা জানাই দিচ্ছে তো লা ইলাহা এর মধ্যে আমরা এই শিক্ষা নিয়েছি আমাদের সুখ দুঃখ আমাদের শান্তি কামিয়াবি আমাদের আজাব গজব সব আল্লাহর হাতে আল্লাহ যেটা চায় এটা হবে محمد الله صلى الله عليه وسلم এখানে শিক্ষা নিতে হবে আমি মুসলমান হয়ে গেছি আমার কামিয়াবির একটাই রাস্তা সেটা হল নবী করিম সাল্লা সাল্লামের তরিকা সাহাবা একরামের তরিকা এই তরিকা চললে নিশ্চিত আল্লাহ আমাকে কামিয়াবি দান করবেন আর এইটা বাদ দিয়ে আমি যদি কাফেরদের তরিকে ফলো করি তা আমি কখনো কামিয়াব হব না কাফেরদের তরিকায় মুসলমানদের কামিয়াবি হবে না কাফেরদের তরিকা হল পয়সা বাড়াও সেনাবাহিনী বাড়াও অস্ত্র বাড়াও জোরদার মূল্যুক্তার এলো কাফেরদের থিওরি জোরদার মূল্যকার এই থিওরির উপরে আমেরিকা সারা দুনিয়া হস্তক্ষেপ করতেছে সারা দুনিয়া হস্তক্ষেপ করতেছে এই জুলুম করতে করতে নিজে খতম এখন তো আমেরিকা শুধু কঙ্কাল আছে আমেরিকার শরীরে গোষ্ট নেই রক্ত নেই কয়েকখান কঙ্কাল আছে এই কঙ্কাল নিয়ে লাফালাফি করতেছে দশ বছর আফগানিস্তানে যুদ্ধ করছে একটা মরা দেশ কোনো অস্ত্র নেই দশ বছর যুদ্ধ করছে করে কিচ্ছু দখল করতে পারে নাই সব খতম কারণ কয়দিন পরে পরে নিয়ে আসে এই জন্য নিয়ে আসে তুই ফেরত নেবে তো লোক তো দেখাইতে হবে এখান থেকে তো আমেরিকান বাহিনী ফেরত নেবে তো দুনিয়াবাসীকে দেখাইতে হবে না কি দেখাবে আগের গুলো তো খতম সব শেষ এইগুলো দেখায় সম্মানের সাথে বেরোয় আসা যায় কিনা এই পথ খুঁজছে এটা মরা দেশের সাথে দশ বছর যুদ্ধ করে যে কিছুই করতে পারে না তার কি আছে অথচ এটা দেখে মুসলমান দেশগুলো কোনো শিক্ষা নিচ্ছে না ওই ও ঠ্যাং ধরে ওর পায়ে চিন্তা করে পড়ে আছে ওরাই খোদা মনে করতেছে মুসলমানদের ইমান নেই আল্লাহর উপরে ভরসা নেই এরাই খোদা মনে করছে অথচ এর ক্ষমতা তো দেখা গেল এর ক্ষমতা কি আছে তো একটা দেশের উপর দেখা গেল এরাকে দেখা গেল কি ক্ষমতা আছে এই জন্য কোরআন শরীফ আসছে ইন্নামাদা লিকুমুশ শৈতন يخفف أولياءه فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين এই আয়াতের অর্থ হল যে শয়তান তোমাদেরকে তার বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করবে শয়তান তোমাদেরকে তার যে বন্ধু আছে শয়তানের বন্ধুকে এই বড় বড় কাফের দেশগুলো এদের ব্যাপারে ভীতি প্রদর্শন করবে খবরদার ওদের বিরুদ্ধে যাবে না একদম ফিনিশড হয়ে যাবে এগুলো বলবে মানে ভয় দেখাবে আউলিয়া হো তার বন্ধুদের থেকে খবরদার হ্যাঁ মুসলমান তোমরা এদেরকে ভয় পাবে না অখফুনি তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করবা ইনকুম তুম যদি তোমরা মমিন হয়ে থাকো যদি তোমরা মমিন হয়ে থাকো তো মোহাম্মদ রসুল্লাহ ভিতরে আমরা এই শিক্ষা পাইলাম আমাদের ইজ্জত আমাদের কামিয়াবি আমাদের সুখ শান্তি রসুলের তরিকার মধ্যে ওই আমেরিকার তরিকা কি মাউসেতুকের তরিকা কি লেলিনের তরিকা কি কালমার্সের তরিকা কি এইসব তরিকা দিয়ে কোন কামিয়াবি মুসলমানদের আসবে না শুধু ধ্বংস আসবে মুসলমানদের কামিয়াবির একটাই রাস্তা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাহাবাই কেরামকে কোন তরিকের উপর রেখে গেছেন ওটা খুঁজতে হবে ওলামায় কেরামের কাছে জিজ্ঞাসা করতে হবে আর ওটা পরে আমল করতে হবে তাহলে সারা দুনিয়া তাদেরকে ভয় পাবে তারা কাউকে ভয় পাবে না মুসলমান যখন নবীদের তরিকা গ্রহণ করবে তো সারা দুনিয়া তাদেরকে ভয় পাবে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না আজকে আমরা রসুলের তরিকা গ্রহণ না করার কারণে হ্যাঁ আমাদেরকে কেউ ভয় পাইতেছে না উল্টা আমরা কাফেরদের থেকে ভয় পাইতেছি না জানে কি করে আমাদের আমাদেরকে কেউ ভয় পাইতেছে না কারণ কাফের চেহারা যা তা মুসলমানের চেহারাও তাই বর্তমান জামানায় একটা কাফের চেহারা যা মুসলমানের চেহারা তাই একটা কাফারের লেবাস যা তা মুসলমানের লেবাস তাই কাফেরও মদ খাইতেছে মুসলমানও মদ খাইতেছে কাফেরও পর্দা পুষিতা করে না তার বিবিরে নিয়ে চলছে বেপর্দা মুসলমানরাও তাই সকল দিক দিয়ে মুসলমানরা কাফারদেরকে ফলো করতেছে আপনারা পত্র পত্রিকায় অনেক সময় দেখেন যে ইসরায়েলরা ফিলিস্তিনের সাথে যুদ্ধ করতেছে দেয় না বিভিন্ন ছবি চাই দেখেন ফিলিস্তিনি মুসলমানদের মধ্যে ইসলামের কিছু নমুনা আছে কিনা যুদ্ধ যে করতেছে তারা তো মায়ের খাইতেছে পারতেছে না কেন পারতেছে না ওদের মধ্যে কাফের মধ্যে বাহ্যিক ভাবে কোন পার্থক্য নেই ওদের চেহারা কাপের চেহারা এক ওদের লেবাস মুসলমানদের লেবাস এক ওরাও মদ খায় এরাও মদ খায় ওদের বিবিরাও পর্দা করে না এদের বিবিরাও পর্দা করে না এই অবস্থায় আল্লাহ সাহায্য আসবে না আমরা খালি মায়েরই খাবো মায়ের খাওয়া বন্ধ করতে হলে কাফেরদের থেকে মায়ের খাওয়া বন্ধ করতে হলে মা বন্ধের ইজ্জত রক্ষা করতে হলে আমাদের কাফেরদের তো সমত করলে হবে না মোহাম্মদ রসুল্লাহ গোলামি করতে হবে আমাদের চুল রসুলের তরিকা হবে চেহারা রসুলের তরিকা হবে লেবাস রসুলের তরিকা হবে নামাজ রসুলের তরিকা হবে খানা পিনা রসুলের তরিকা হবে লেবাস পোশাক রসুলের তরিকা হবে ঘুম রসুলের তরিকা হবে বাথরুমে যাওয়া রসুলের তরিকা হবে ব্যবসা রসুলের তরিকা হবে বিবি বাচ্চার সাথে আচরণ রসুলের তরিকা হবে এগুলো খুঁজতে হবে প্রত্যেকটা ব্যাপারে রসুলের তরিকা কি হাদিসের কিতাবে অধ্যায় করে করে দেখাই দেওয়া হয়েছে যে এই ব্যাপারে রসুলের তরিকা এই আমরা এটা জানি না আমাদের কাছে বস্তা বস্তা ডিগ্রি আছে বস্তা বস্তা ডিগ্রি আছে যেটাতে আমরা টেকনিশিয়ান হয়ে গেছি কিন্তু ইনসানিয়াতে কোনো ডিগ্রি নেই টেকনিশিয়ান আলাদা জিনিস ইনসান আলাদা জিনিস আমরা মধ্যে এটা একই জিনিস টেকনিশিয়ান তো ইনসান না টেকনিশিয়ান এক জিনিস কাফেরা টেকনিশিয়ান হয় নাই তো কাফেরকে মানুষ বলা যাবে আল্লাহ তাদেরকে বলছে এটা চতুষ্পাদ জন্তু বরং তার থেকেও নিচ্ছে আল্লাহ তো মানুষ বলে স্বীকৃতি দেন নাই তাদেরকে মানুষ বলে স্বীকৃতি দেন নাই কোরআনে সুরা আনাম সুরা আনাম খোলেন আটপাড়ায় আনাম মানে চতুষ্পদ জন্তু মানে আল্লাহ বলে দিচ্ছেন আমি তাদেরকে আকল বুদ্ধি দিয়েছিলাম চক্ষু দিয়েছিলাম কান দিয়েছিলাম তারা আকল বুদ্ধি খাটায় কোরআনের বয়ে শুনে চোখ দিয়ে আমার কুদরত দেখে সে তারা আমাকে চিনতে পারত আমি আল্লাহ আসি এগুলো সব আমি কন্ট্রোল করতেছি এগুলো কোনো একটা হাতে কন্ট্রোল করা হয়েছে আকল খাটাইলে বুঝতে পারতো যেগুলো অটোমেটিক হইতেছে না তা নেচারাল ভাবে হইতেছে না অনেকে কথা বলে এগুলো প্রাকৃতিক নিয়মে হইতেছে আরে গাধা প্রাকৃতিক নিয়মটা কে সৃষ্টি করলো প্রাকৃতিক নিয়মে হইতেছে এই নিয়মটা কে সৃষ্টি করলো তা আল্লাহ সৃষ্টি করছে তুমি এখানে আটকে বসে আছো কেন প্রাকৃতিক নিয়মে হইতেছে আল্লাহ আল্লাহর হুকুমে হইতেছে আল্লাহর হুকুমে এই জন্য আমরা টেকনিশিয়ান হয়েছি কিন্তু আমরা মানুষ হইতে পারো নেই মানুষ তখন হওয়া যাবে যখন আমরা প্রত্যেকটা কাজে আল্লাহ রসুলের তরিকা শিখব ওই অনুযায়ী চলব তখন আমরা খালি মানুষ না আল্লাহর বন্ধু আর আল্লাহর বন্ধুকে আল্লাহ কখনো ধ্বংস করবেন না আল্লাহর বন্ধুকে আল্লাহ কখনো কি করবেন না ধ্বংস করবেন না আজাব দিবেন না কিন্তু আমরা তো সেই কাতারে আসতেছি না এই যে মজলিসে দাওয়াত লোকের পক্ষ থেকে ইস্তেমা করা হয় উদ্দেশ্য কি আমরা নবীজির তরিকা শিখি মানুষ যদি শিখতে থাকে তখন আল্লাহ তাকে আজাব গজব থেকে রক্ষা করে যে লোকটার ভিতর তো তলব আছে স্পৃহা আছে সে জানতে চায় রসুলের তরিকা আমল করতে চায় এই লোকটাকে আল্লাহ ধ্বংস করেন না তাকে আল্লাহ রহমত নাজল করেন আমা কান রব্বুকা হ্যাঁ ইল্লা অহম কোন সম্প্রদায় যদি নিজেদের সংশোধনের ফিকির করে যে আমরা কিভাবে রসুলের তরিকা শিখব কিভাবে রসুলের তরিকা যে চলবো এই ফিকিরে যে কোনো কম লাগে তো আল্লাহ তালা বলতেছে আল্লাহ তাদেরকে তাদের কোনো গুনাহের কারণে ধ্বংস করবেন না তাদেরকে রক্ষা করবেন তা আমরাও তো আল্লাহকে এতটুক দেখাই দিই আল্লাহ আমরা চাই যদি একবারে সব শিখতে পারবো না আস্তে আস্তে শিখবে আর ওটাকে আমলে আনবে এইটুক যদি আল্লাহকে দেখাইতে পারি আমরা তো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আর এইটুক যদি না দেখানো যায় তাহলে আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো বাহানা নেই আল্লাহ তো একটা বাহানায় মাফ করবে তা অশিলায় মাফ করবে অশিলাটা কি অশিলা কি ভুল স্বীকার করে আল্লাহ রাস্তায় চলে আসে ভুল যখন মানুষ স্বীকার করে তো দুনিয়ার আদালতে তাকে কি করে ছাড় দেয় হাইকোর্ট ডাকে না অনেকে শোকজ করে না তো ভুল ভুল হয়ে গেছে তো কোর্টটাকে কি করে দেয় মাফ করে দেয় দুনিয়ার বিচারও এটা আল্লাহর বিচারও এটা ভুল স্বীকার করো করে সঠিক লাইনে আসো এই জন্য একটা আছে আসছে জহার আল ফাসাদ ফিল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস লাআল্লাহুম ইয়ারজিউন তোমরা পৃথিবীতে আজাব গজব যা কিছু দেখতেছ সব তোমাদের কর্মফল তোমাদের বদ আমলের পরিণতি বদ আমলের পরিণতি আল্লাহ বলতেছে কেন তোমাদের বদ আমলের কারণে শাস্তি কেন দিলাম যাতে তোমরা সঠিক রাস্তায় ফিরে আসো তোমাদেরকে ফিরে আনার জন্য আজাবটা দেওয়া হয়েছে ছেলে যদি উল্টা পথে যায় বাপ নসিহত করলো তাও শুনলো না তো বাপে কি করবে মারবে না থাপ্পড় দিবে না তো ছেলেকে কি কষ্ট দেওয়া উদ্দেশ্য না ভুল রাস্তাতে ফেরায় আনা উদ্দেশ্য থাপ্পড় যে দিল বেদ যে লাগাইল শাস্তি দেওয়া উদ্দেশ্য না ভুল রাস্তাতে ফেরাই আনা উদ্দেশ্য ছেলে যে রাস্তায় যেতেছে আর কদিন পর সে জেলে যাবে না হয় মার্ডার হয়ে যাবে বাপ বুঝতেছে ছেলে তো বুঝতেছে না সে তো স্বপ্নের মধ্যে আছে মানুষ যখন হুকুমাতে যায় সে স্বপ্নের মধ্যে পড়ে যায় সে প্র্যাকটিক্যাল বোঝে না সেটা স্বপ্নের মধ্যে থাকে হঠাৎ যখন ক্ষমতা চলে যায় তখন তার স্বপ্ন ভাঙে স্বপ্ন ভাঙলে কি হবে তৎক্ষণে তো ফিনিশড ছেলে পেলে অনেক সময় এরকম হ্যাঁ, বধ ছেলে পথভ্রষ্ট ছেলেদের পাল্লায় পড়ে গলত রাস্তায় চলে তখন সে হেরোইন খাওয়ার মধ্যে কামিয়াবি দেখে হেরোইন খাওয়ার মধ্যে যে শান্তি দেখে দুনিয়ার কোথায় শান্তি নেই রাজাবাদ বাদশারে শান্তি পায়নি তো ওই রাস্তায় চলে যায় এই অবস্থায় তার বাপ যদি তাকে না ফেরায় ছেলে ধ্বংস হয়ে যাবে ছেলেকে ফেরানোর জন্য বাপে শাস্তি দেয় বাপে পুলিশ ডাকে শাস্তি তো কাজ না হলে কি করে পুলিশ ডাকে তো পুলিশকে আসছে না আনা হয়েছে এই যে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশে জানলো কেমনে ওর বাপে থানায় ফোন না করলে পুলিশ আনা হয়েছে তো আমরা যদি সহি রাস্তায় না আসি নাম দিলাম মুসলমান আর কাম করলাম শয়তানের নাম মুসলমানের আর কাম শয়তানের কাম ইহুদি খ্রিস্টানদের তো আল্লাহ প্রথম কিছু আজাব গজব দিবেন এটা হলো থাপ্পড় এটা হলো কি থাপ্পড় বন্যা হবে ভূমিকম্প হবে এটা যদি ঠিক না হয় তো পুলিশ পাঠাই দিবে পুলিশ কি কাফেরদেরকে আমাদের দেশে ঢুকাই দিবে দিয়ে ঘরে ঘরে ঢুকে আমাদেরকে কতল করবে আমাদের মা বোনদেরকে বেইজত করবে তো ওটা ওরা এমনি আসে নাই কে পাঠাইছে এই পুলিশ কে পাঠাইছে আল্লাহ পাঠাইছে এটা সুরায় বানি ইসরায়েল পনেরো পারা প্রথম পৃষ্ঠা আছে বাস না আলাইহিম এবাদ না উলি বাসিন স্বাধীন আমি শক্তিশালী বাহিনীকে তোমাদের দেশে পাঠাই দিব তোমাদের ঘরে ঘরে ঢুকে ঢুকে তোমাদেরকে কতল করবে আল্লাহ কোরআন সুরে বলে দিছে সুরে বানী ইসরায়েল প্রথম পৃষ্ঠা কাজে ওই সময় আসার আগে মুসলমানদের সতর্ক হইতে হবে তওবা করে রসুলের দিন শিখতে হবে অন্যকে দাওয়াত দিতে হবে এই উম্মতের দুটা কাজ শিখে নিজে আমল করো শেখা একটা কাজ নিজে আমল করা একটা কাজ আর অন্যর কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া আর একটা কাজ আগের উন্মতের ডিউটি ছিল শেখো নিজে আমল করো কিন্তু আমরা শেষ নবীর শেষ উম্মত আর যেহেতু নবী আসবে না নবী না আসার কারণে ওই নবীওয়ালা কাজটা এই উম্মতের কান্ধে ন্যস্ত করা হয়েছে নবীওয়ালা কাজটা এই উম্মতের কান্ধে শুধু আলেম না পুরা উম্মতের কান্দে ন্যস্ত করা হয়েছে প্রত্যেকে শেখো আমল করো অন্যকে দাওয়াত দাও এই কাজে যদি মুসলমানরা লাগে তাহলে আল্লাহ তাদেরকে হেফাজত করবে তা না হলে প্রথম আজাব গজব আসবে পরে কাফের বাহিনী ঢুকে দেবে কাফের বাহিনী ঢুকে দেবে যে জিনিস যে উদ্দেশ্যে তৈরি করা হয় ওই জিনিস দ্বারা যদি উদ্দেশ্য হাসিল না হয় তোরকে ফেলে দেওয়া হয় রক্ষণাবেক্ষণ করা হয় না এক কোটি টাকাতে গাড়ি কিনলেন সেই গাড়ি এখন আর সার্ভিস দিচ্ছে না তো মায়া করে ধুয়ে মুছে গ্যারেজে রাখবেন গ্যারেজের জায়গাটা ব্লক করার জন্য রাখবেন না ওই ধুলাই খালে কোনো খালের পাড়ে তো ফেলে দিয়ে আসবে এক কোটি টাকা দামের গাড়ি দশ বছর বিশ বছর চড়ছেন এখন এটা আর স্টার্ট হলো না ধাক্কা দিলেও দেয় না চাবি ঘুরাইলেও স্টার্ট দেয় না কয়েকজন মিলে ধাক্কা দিলেও স্টার্ট দেয় না ওটা ভাঙ্গারের কাছে বেচতে হবে মানে খালের পাড়ে ডাস্টবিনের পাশে ফেলে দিয়ে আসতে হবে এক কোটি টাকা দিয়ে কিনছে কিন্তু কাজ হইতেছে না ফেলে দিবে তো আল্লাহ মানুষকে বড় মায়া করে বড় দয়া করে বানাইছেন মানুষকে পুরা মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করছেন জান্নাতের সমস্ত নিয়ামত মানুষের জন্য বরাদ্দ করছেন কোন ফেরস্তাও খাবে না কোন জিনেও খাবে না আর শয়তান তো যাইতেই পারবে না শয়তান তো বেসতে যাইতেই পারবে না বেসতে যাইতে পারবে কিন্তু ওদের খাওয়া লাগে না আর ভালো জিনেরা হিসাব নিকাশে পরে জান্নাতের মাটি হয়ে যাবে দুষ্টু জিনেরা জাহান নামে যাবে তো জান্নাতের সমস্ত নিয়ামত আপনার আমার জন্য আর জান্নাতের নিয়ামত যে কি এটা এখন আমাদের কল্পনাও আসবে না কল্পনা আসবে হাদিস আসছে তোমাদের জন্য এমন জান্নাত তৈরি করে রাখা হয়েছে মালা আইনুন রাত এই নামত কোন চক্ষু দেখে নাই অলা উদুনুন সামিয়াত কোন কান ওই জান্নাতের বায়ন শোনে নাই আসল যে অবস্থা আমরা কিছু কিছু জানি এটা কিছু কিছু এটা কোনো পার্সেন্টেজের মধ্যে পড়বে না যে এক লাখ ভাগের এক ভাগ এই জন্য আল্লাহ একদম মানা করে দিতে কোনো কান শোনে নাই তো প্রশ্ন শোনে নাই কেন আমরা হুজুরদের কাছে কত শুনলাম যা শুনছেন ওটা কোনো হিসাবে পড়তেছে না এদের আল্লাহ মানা করছেন যে কোনো কানে এটা শোনে নাই অলা খতারা আলা কলবি বাসার কোন মানুষের কল্পনা আসবে না কি যে নামত দিবে আল্লাহ এখানে তা আমরা এখন কল্পনা করতেও ব্যর্থ তুই কার জন্য বানাইছি মানুষের জন্য ইমানদারের জন্য বানাইছি এই জন্য এই সংক্ষিপ্ত হায়াতে আমাদের ইমান আমল ঠিক করতে হবে ইমানের জন্য দাওয়াতের লাইনে মেহনত করতে হবে ইমানের কিতাব থেকে তালিম করতে হবে ইমানকে কুফুর সেরেক থেকে বাঁচাইতে হবে এ কয়েকটা কাজ আছে কিতাবুল ইমান পড়ে পড়ে ইমান শিখতে হবে দাওয়াতের লাইনে মেহনত করে ইমানকে মজবুত করতে হবে কুফুর সেরেক কি ওটা জানে ইমানকে সংরক্ষণ করতে হবে মানে ইমানও আনলেন আর কুফুরি কাজও করলেন ইমান থাকবে দুধও দোয়াইলেন সিনাও দিয়ে দিলেন পেশাব তো দুধ থাকবে দুধ দোয়ায় তার মধ্যে সিনা ফেলছেন ইমানও আছেন আবার মাজারে যায় চেষ্টা করছেন মাজারে যায় চেষ্টা করছেন ইমান শেষ মাজারে যায় সন্তান চাইতেছে প্রমোশন চাইতেছি মাজার ওনার দেওয়ার ক্ষমতা আছে মাজার তো বাদ দেন কোন নবী রসুল কিছু দিতে পারে আল্লাহ কাছে দোয়া করতে পারে দিতে তো পারে না যেটা নবী রসুল পারে না এটা মাজার ওলা পারবে কোথেকে যেই জিনিসটা কোন নবী রসুল পারতেন না মাজার ওলা কেমনে পারবে আরো সে মারা গেছে বেঁচে থাকলে না আপনার জন্য দোয়া করে দিত বেঁচে থাকলে আপনার জন্য কি করতো এটাও পারবে না সেটা মাজারা যাওয়া যায় একমাত্র তিন কুল পড়ে আপনি তার জন্য সব নিশানি করবেন তাকে উপকার করার জন্য আপনি যাবেন তার থেকে উপকার আনতে যাইবেন না তাকে উপকার করতে যাইবেন তিন কুল পড়ে এই জন্য যাইতে পারে তো ইমানের ব্যাপারে এই কথাগুলো মনে রাখতে হবে কিতাবুল ইমান পড়ে ইমান শিখতে হবে দাওয়াত লাইনে ইমানকে মজবুত করতে হবে আর কোনটা কুফুরি কাজ সেরে কি কাজ প্রত্যেকে ইমানকে সংরক্ষণ করতে হবে আর আমরা যে আমল করি নামাজ রোজা হজ জাকাত বাপমার খেদমত ব্যবসা বাণিজ্য করি না এগুলো এই সবটার মধ্যে নবীজির তরিকা ফিট করতে হবে নামাজের মধ্যে নবীজির তরিকা সাংসারিক জীবনে নবীজির তার তরিকা ব্যবসা বাণিজ্য চাকুরি বাকুরির মধ্যে নবীজির তরিকা রসুলের ব্যবসাগুলো দেখেছেন রসুল্লাহ চাকরি করে দেখেছেন তিনি মক্কাতে বকরি চড়াইছেন মাসিক বেতনে কি বলবেন চাকরি না তিনি চাষার সাথে ব্যবসা করছেন খাদিজার মাল নিয়ে ব্যবসা করছেন ব্যবসা করে দেখাইছেন তিনি দেশ চালেও দেখাইছেন তো এক নম্বর হলো ইমানের মেহনত দুই নম্বর হলো আমলের মধ্যে নবীজির সুন্নত ফিট করতে হবে তো নবীজির সুন্নাত ফিট করার জন্য আল্লাহ আল্লাহ বলেছেন যদি কেউ প্রাথমিকভাবে তিনটা কাজ করে তো পর্যায় করবে তার মধ্যে সব শূন্যত আসতে থাকবে তিনটা বিষয় যদি কেউ শুরু করে আমলে আনে তো বাকি সুন্নতগুলো তার ভিতরে সহজে আসতে থাকবে তার আমল সুন্দর হয়ে যাবে কি সে তিনটা সুন্নত সহি শুদ্ধ করে আগে আগে সালামের প্রসার ঘটাইতে হবে সহি শুদ্ধ করে সালাম আলাইকুম সালাম আলাইকুম করলে হবে না আসসালামু আলাইকুম সহি করে বলতে হবে টানা করে বললে হবে না সহি শুদ্ধ করে আগে আগে প্রত্যেকের চেষ্টা করতে আগে সালাম দেব চাই ওই লোকটা আমার সমান সমান হোক বা আমার থেকে বয়স্ক হোক বা আমার থেকে ছোট হোক সহি শুদ্ধ করে আগে আগে সালামের ব্যাপক প্রসার ঘটাইতে হবে এক নম্বর কাজ একজনের সাথে একদিনে কয়েকবার দেখা হলে কয়েকবার সালাম করতে হবে সালাম যে করে সে শূন্যতা আদায় করলো কিন্তু নেকি বেশি সালামের জবাব যে দিল এ অজিব আদায় করলো ওয়াজিব আদায় করলো কিন্তু শোনায় জবাব দিতে হবে কিন্তু মনে মনে জবাব দেয় তাহলে কিন্তু কি হবে না অজীব আদায় হবে না সে অজীব আদায় করলো কিন্তু তার সব কম সেটাতে বেশ কিছু জায়গায় শূন্যতে সব বেশি অজীবের স্বভাব কম হ্যাঁ এলে এক নম্বর দুই নম্বর হল যত ভালো কাজ বা ভালো স্থান আছে ভালো কাজ বা ভালো স্থান এই সব জায়গায় ডানকে প্রাধান্য দিতে হবে জামা পড়তেছেন ডাইন হাত পা জামা পড়তেছেন ডাইন পাও ঘরে বা মসজিদে ঢুকতেছেন ডাইন পাও এসব ভালো জায়গায় ভালো স্থানে ভালো কাজে ডাইন আর নিম্নমানের কাজে মন্দ বলবেন না যে মন্দ কাজে মন্দ কাজ তো করাই যায় নিম্নমানের কাজে বামকে প্রাধান্য দেওয়া জামা খুলতেছেন বাম হাত আগে বের করে পাঁচ জামা খুলতেছেন বাম পাও আগে বের করে জুতা খুলতেছেন বাম পাও আগে খোলেন মসজিদ থেকে বের হইতেছেন বা নিজের ঘরের থেকে বের হইতেছেন বাম পাও দিয়ে বের হন টয়লেটে ঢুকতেছেন টয়লেটে বাম পাও দিয়ে ঢুকেন মসজিদ আর ঘরের উল্টা কিন্তু এখানে বাম পাও দিয়ে ঢুকতে হবে ডাইন পাও দিয়ে বেরোচ্ছে তো নিম্নমানের স্থানে বামকে প্রাধান্য দেওয়া এখন এটা আপনি তালাশ করে নেবেন কোথায় নিম্নমানের আছে কোথাও ভালো মানের আছে আপনার এক হাত দিয়ে জুতা নিতে হবে আর এক হাতে বই নিতে হবে বা খাদ্যের প্যাকেট নিতে হবে তো কোন হাতে খাদ্যের প্যাকেট নেবে না কোন হাতে জুতা নেবে বাম হাতে জুতা নিতে হবে আর ডাইন হাতে খাদ্য নিতে হবে অনেকে জানে না বাম হাতে বিস্কুটের পকেট নিছে আর ডাইন হাতে জুতা নিছে তার কাছে জুতা এত মোবারক ডাইন হাতে নিছে সেখানে নাই বস্তা বস্তা ডুগরে আছে কিন্তু জুতা কোন হাত দিয়ে ধরতে হবে এটা শেখে নেই চায়ের কাপটা কোন হাত দিয়ে ধরতে হবে শেখে নেই আল্লাহ রসুল একজনকে বাম হাত দিয়ে পানি পান করতে দেখে তাকে নিষেধ করলেন বাবা বাম হাতে পান করতে নেই বাম হাত দিয়ে শয়তানে খায় শয়তানকে যদি বাহ্যিকভাবে অনুসরণ করো তো শয়তানের যে মূল খাসলাত আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে পারে নাই শয়তানের খাসলাতে এটা অহংকার আল্লাহ হুকুমতে যে চেষ্টা করো এবারে নাই চেষ্টা করতে তুমি বাহ্যিক ভাবে শয়তানের অনুসরণ করলে তোমার দিলটাও কার মতো হয়ে যাবে শয়তানের মতো হয়ে যাবে নিষেধ করলেন এই নিষেধ করার পরে সেই লোকটা কইল হুজুর অহংকার কি বলল ডাইন হাত দিয়ে আমার অভ্যাস নেই আজকে তো করো এই কোন কথা যে ডাইন হাত দিয়ে তোমার অভ্যাস নেই হ্যাঁ কোন বুঝ হয়ে আসছো তুমি তো তোমার ডাইন হাতে অভ্যাস নেই তখন আল্লাহ রসুল দেখলেন তারপরে গজব নাজল হইতেছে ওই লোকটা কি নাজল হইতেছে গজব রসুলের কথার সামনে এরকম বলা আমার অভ্যাস নেই রসুলের কথার সাথে মোকাবেলা হয় না এই গজব ঠেকানোর জন্য হুজুরে কি করলেন ওকে বদোয়া দিলেন তুমি জীবনে আর ডাইনার দেখাইতে পারবে না এ বদোয়া দিলেন তার হাত এরকম শক্ত হয়ে গেল এটা জীবনে ভাস করতে পারল না এটা বদয়া দিলেন এই সময় তাকে বদয়া দেওয়াটা তারপর দয়া করছে হুজুর যদি বদয়া না দিতেন তা আল্লাহ শাস্তি দিত আর আল্লাহ শাস্তি দিলে সে ধ্বংস হয়ে যেত হাত না প্যারালাইসিস হয়ে গেছে কিন্তু লোকটা তো বেশি আছে তৌবা করতে চাইলে কি করতে পারবে তৌবা করতে পারবে দেখেন আপনারা বলবেন আল্লাহ রসুল দয়ান্ন বিভিন্ন উনি বদ্ধ করলেন কেন বদ্ধ করছে ওরে ছোট একটা বিপদ দিয়ে বড় বিপদটা বাঁচানোর জন্য যদি বদ্ধটা না করতেন একদম ধ্বংস হয়ে যেত হাত ফেল করে ওখানে মারা যেত আল্লাহ গজব না জ্বলে দিচ্ছে কারণ সে বদ্ধটাও কি হয় রহমত হয় অনেক সময় যাই হোক দুই নম্বর এটা ভালো মানের কাজে ডাইনকে প্রাধান্য দিতে হবে আর নিম্নমানের কাজে বামকে প্রাধান্য দিতে হবে আর তিন নম্বর হলো আল্লাহর জিকির করতে হবে কি জিকির যখন আমরা উপরের দিকে উঠব আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতে থাকবো যখন নিচের দিকে নামবো সুভান আল্লাহ সুভান আল্লাহ বলতে থাকবো কারোর ঘরের দরজা যদি খোলা থাকে সিঁড়িতে নামতে গেলে অনেকে ঘরের দরজা খোলা থাকে না আমরা ঘরের ভিতরে তাকাবো না হারাম সে খোলা রাখতে বেকুপি করছে কিন্তু আমরা চাই কি করলাম তার বিবির ঘর নজর পড়তে পারে আপনি চোখ নিচু করে নেমে আসে সুহান আল্লাহ পড়তে পড়তে আর যখন আমরা সমান জায়গাতে চলব তখন কি পড়ব এটা পড়বো বা অন্য যে জিকির আছে আরো জিকির আছে বোখার শরীফের শেষ হাদিস ওটাও লাহ কাছাকাছি সেটা কি সুবহান আল্লাহামদিহি সুবহান আল্লাহ আজিম এটা পড়েন বা কালেমায় সোম পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা পড়েন এই জিকির আরম্ভ করলে তখন আপনার কি হবে হ্যাঁ, কোরআন তো নসিব হবে বিভিন্ন কাজেতে দোয়া দুরুদ আছে খানার দোয়া আছে না ঘুমানোর দোয়া আছে না মসজিদে ঢোকার দোয়া আছে না ওইগুলো কি হয়ে যাবে এই জিকির নসিলা ওইগুলো নসিব হয়ে যাবে তো কটা হলো সালামের সহি শুদ্ধ করে ব্যাপক প্রসার করা ভালো কাজে ডাইন নিম্নমানের কাজে বাম আর আল্লাহ জিকির করতে থাকে আমাদের খবরের কাগজ পড়ার টাইম হয় আল্লাহর নাম উচ্চারণ করার টাইম হয় না বন্ধুদের সাথে আড্ডা মারার টাইম হয় কিন্তু আল্লাহর জিকির করার টাইম হয় না অথচ হাদিসে আছে বেশকে যাওয়ার পরে মানুষের কোনো আফসোস থাকবে না খালি একটা আফসোস থাকবে সে জিকির করার অনেক সুযোগ পাইছিল আল্লাহ স্মরণ করলে করতে পারত কিন্তু আল্লাহকে স্মরণ না করে সে বয়ে আড্ডা মারছে বা ওই খবরের কাগজ পড়ছে না হয় টেলিভিশন দেখছে না হয় বিশ্ব পাপ দেখছে বিশ্ব পাপ বুঝেন তো এই আসতে যাবার সবাই নামাজ কাজা করাইছে বিশ্ব পাপ এগুলো করে সময় নষ্ট করছে তা আমরা সকলে এই তিনটা সুন্নতকে মুখস্থ করে ফেলি আমার লেখা যে নবীজুর সুন্নত নামে পকেট সাইজের একটা বই আছে না এর শুরুতে দু এক পৃষ্ঠা পরেই এই তিনটা সুন্নতের বয়ান আছে আমরা এটাকে আমল আনতে চেষ্টা করি এটার অশিলায় সব শূন্যতার পরে আমল করার রাস্তা খুলবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন